আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার তোমারি নাম জপে নিরবধি সাগর পাহাড় আর ঝর্ণা নদী তোমারি নাম জপে নিরবধি সাগর পাহাড় আর ঝর্ণা নদী তোমারি নাম জপে নিরবধি সাগর পাহাড় আর ঝর্ণা নদী কলো কলো সুরে ঢেউ খেলে যায় কলো কলো সুরে ঢেউ খেলে যায় নামে তোমার নামে তোমার আল্লাহ আকবার আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার পাখি ডাকে ওই গাছের ডালে দূরাকাশে ওরে ডানা মেলে পাখি ডাকে ওই গাছের ডালে দূরাকাশে ওরে ডানা মেলে পাখি ডাকে ওই গাছের ডালে দূরাকাশে ওরে ডানা মেলে পাখির কণ্ঠের সুর তো মারি দান পাখির কণ্ঠের সুর তো মারি দান কুহু কুহু সুরে গায় তোমার গান কুহু কুহু সুরে গায় এটাই তোমার গান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার তামাম জাহানের মালিক তুমি তাই তো সরি তোমায় দিবস জামি তামাম জাহানের মালিক তুমি তাই তো সরি তোমায় দিবস জামি তাম জাহানের মালিক তুমি তাই তো সরি তোমায় দিবস জামি তার খুলে দাও তোমার দয়ার তার খুলে দাও তোমার দয়ার আমরা গুনাহার দরবারে তোমার আমরা গুনাহার দরবারে তোমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার